রাখেন এবং সৎকর্মশীলদের সাথে আল্লাহ রাবুল আলমিন রয়েছেন তার তৌফিক সাহায্যের দিক থেকে হেফাজতের দিক থেকে সালাত এবং সালাম নাজিল পেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রতি যিনি বলছেন মান চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহ সৎকর্মশীলদের সাথে আম্বিয়া রসুলগণের সাথে মমেনিনদের সাথে ভালো মানুষদের সাথে তার হেফাজতের দিক থেকে তার তৌফিকের দিক থেকে এবং তার রক্ষণাবেক্ষণের দিক থেকে সমস্ত দিক থেকে আল্লাহ রবুল্লা আলম রয়েছেন আর সমস্ত সৃষ্টির সাথে আল্লাহ রবুল্লা আলমিন তার ক্ষমতার দিক থেকে তার পরিবেষ্টনের দিক থেকে তার ব্যাপক জ্ঞানের দিক থেকে রয়েছেন তার সাথে সাথে তিনি রয়েছেন সত্তাগত দিক থেকে সমস্ত সৃষ্টি জগতের অর্ধে আরো সে সমুন্নত এই বিষয়গুলি সম্পর্কে কোরআনে কেরিমের আয়াত আল আকিদা আল ওয়াসেতিয়াই আমরা দীর্ঘ সময় ধরে আলোচনায় দর্শে নিয়ে এসছি যেগুলি এই কিতাবে রয়েছে আল আকিদা ওয়াসিতে নামক কিতাবে শেখুল ইসলাম তাইমা রহমা আর এই প্রসিদ্ধ কিতাব আকিদার উপর আল্লাহ রবুল্লা আলমিন আসমা সিফাতের উপর আর তারপরে রসুল উল্লাহ সাল্লাহামের বেশ কিছু হাদিস অনেক হাদিস রয়েছে তার মধ্যে কিছু হাদিস এই কিতাব এসছে সেই হাদিসগুলি নিয়ে আলোচনা হয়ে গেছে আজকে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনায় একুশতম পর্ব বৃষ্টি আলোচনা এর পূর্বে হয়েছে এখন শেখুল ইসলাম তাইমা রাহেমাহুল্লাহ তার নিজের বক্তব্য কোরআন এবং সুন্নার আলোকে যে আয়াতগুলি এতদিন ধরে আপনারা তাফসির ব্যাখ্যা শুনলেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের আসমা সিফাত নাম এবং গুণাবলী সম্পর্কে এবং যে হাদিসগুলি নিয়ে আলোচনা শুনলেন এগুলি আপনাদের সামনে আছে এই কিতাবে মজুদ আছে আর তারপরে শেখুল ইসলাম রহমাহুল্লাহ তার নিজের বক্তব্য পেশ করছেন এই আয়াত এবং হাদিসগুলির আলোকে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে মহান আল্লাহ তার সত্তাগত দিক থেকে আরসের ওপর সমুন্নত এবং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরো সে সমুন্নত বলে যদি শুধু ছেড়ে দেন তাহলে হবে কি আল্লাহ আরো সব জায়গায় আছে এটাও তো হইতে পারে সুতরাং আল্লাহ সব জায়গায় আছেন হ্যাঁ তো গোমরাহদের গুমরাহির আশঙ্কা থেকেই যাচ্ছে যারা পথভ্রষ্ট হয়েছে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান বা আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না কোন দিকে আছে এটা সব গোমরা ফিরকা তো এদের গোমরাহি নিরসন হবে না ক্লিয়ার হবে না এই জন্য দুটি কথাই মর্মে বলতে হবে আল্লাহ তার আর সে সমুন্নত এবং সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহ সাত আসমানের ওপর তার আর সে সমুন্নত এভাবে বলতে পারেন অথবা সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে সৃষ্টি জগতে একাকার হয়ে নাই যেমন আমরা সকলের মাঝে একাকার হয়ে আছে হয় মানুষের মাঝে একাকার হয়ে চলাফেরা করছি আর না হইলে ঘর বাড়ি আল্লাহর অন্য সৃষ্টি আছে সবগুলির ভিতরে একটা ক্ষুদ্র মানুষ আপনি আর আমি তাই না কিন্তু রাবুল আলমিন তার সমস্ত গুলি সৃষ্টি সমস্ত মখলুকাত মানুষ হোক আর অন্য ঘর বাড়ি হোক আর আসমান জমিন হোক আর তারকা নক্ষত্র আর চন্দ্র সূর্য সবগুলি আল্লাহর মখলুক এই আল্লাহর সমস্ত মখলুক থেকে পৃথক সমস্ত মখলুকা সৃষ্টির ঊর্ধ্বে তার আরস আর সে আরসে সমুন্নত মহান আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে যেটা বাহ্যিক বিপরীত মনে হবে আপনাদেরকে এই বাহ্যিক যে বিপরীত মনে হবে এই সংশয় দূর করা হচ্ছে আজকের আলোচনার উদ্দেশ্য সেটা কি একদিকে শোনাইলাম কি যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সমস্ত সৃষ্টি থেকে পৃথক হয়ে তিনি সবকিছুর ঊর্ধ্বে আরো সে সমুন্নত তার সাথে তিনি তার সৃষ্টির সাথে আছেন তার সৃষ্টির সাথে আছেন দুটো বিপরীত মনে হয় না হ্যাঁ বাহ্যিক বিপরীত বাহ্যিক বিপরীত এই জন্য যে আমরা আল্লাহকে মখলুকের মতো মনে করেছি আমার আপনার ক্ষেত্রে যদি বলা হয় যে অমুক ব্যক্তি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে হ্যাঁ আবার সে তোমাদের সাথেও আছে সমস্ত সৃষ্টির সাথে আছেন বলছে আপনি পাগলের মতো কথা বলছেন হ্যাঁ এটা কেমন হইল সমস্ত সৃষ্টি ঊর্ধ্বে আবার সবার মধ্যে আছে এটা সৃষ্টির ক্ষেত্রে অসম্ভব কিন্তু স্রষ্টার ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয় মহান আল্লাহ তো আপনাকে দুটো কথার মধ্যে বিরোধ হ্যাঁ মনে হচ্ছে কিসের জন্য যে আল্লাহকে যেমন এই বিষয়টি বলা হয়েছে তেমনি আল্লাহকে সৃষ্টির মতো আপনি মগজে ধারণা করে ফেলেছেন এই জন্য এক দুই সপ্তাহ আগে আলোচনা বলেছিলাম যারাই গুমরা হয়েছে এই বিষয়ে তারা প্রথম মগজে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করে দিয়েছে তুলনা করে যখন দিয়েছে মগজে সেটা মুখে বলতে বা সেই আকিদা রাখা কেমন হচ্ছে এটা তো চরম অপরাধ হয়ে যাবে তখন সেটা থেকে পালায়নের চেষ্টা করেছে সেটাতে বাঁচার চেষ্টা করেছে যখন বাঁচার চেষ্টা করতে গেছে তখন আল্লাহর নাম গুণাবলীগুলিকে হয় অস্বীকার করেছে না হয় অপব্যাখ্যা করেছে এবার গুমরা হয়েছে তো বলছেন সালেহুল হাফেজাহুল্লাহ আজকের আলোচনা যে হেডলাইন বিষয়বস্তু ওজুবুল ইমান আল্লাহ রাবুল আলমিন যে তার আরো সে সমুন্নত এবং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এই বিষয়ের প্রতি ইমান রাখা ফরজ এটা একটা দিক আর একটি দিক হচ্ছে এবং তিনি তার সৃষ্টির সঙ্গে সাথেও রয়েছেন এটার প্রতিও ইমান রাখা ফরজ দুটোই বিশ্বাস করতে হবে আপনাকে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরো সে সমুন্নত ইমান রাখা ফরজ আর এটাও বিশ্বাস করা ফরজ যে আল্লাহ তার সৃষ্টির সাথে আছেন এটাও ইমান ফরজ কারণ দুটোই কথা কোরআনে কারিমে রয়েছে শুধু কোরআনে কিরিমে নয় কোরআন কেরিমে একটি আয়তে দুটো বিষয় রয়েছে তো একই আয়তে পরস্পর বিরোধী কথা আল্লাহ বলবেন না কি না আপনার বুঝতে অসুবিধা আছে আপনার বুঝে ভুল আছে আমরা মানুষরাও তো একটা সেন্টেন্স পরশের মধ্যে প্রথম সেন্টেন্সের প্রথম অংশটুকু শেষ অংশের বিরোধী হয় না সাধারণত হবে যে আপনি কথা বলছেন একটা লাইন কথা বলছেন অথবা লিখছেন আর লাইনের শুরুটা শেষ অংশের বিপরীত এটা সাধারণত হয় না আল্লাহ রব্বুর একটি আয়াতে একবার একরকম আরেকবার আর রকম তার উল্টো বলবেন নাকি নিশ্চয় উল্টো নয় বিপরীত নয় দুটো বিষয়ের ওপর ইমান রাখা ফরজ একটা হচ্ছে আল্লাহর আরো সমুন্নত হওয়া সৃষ্টির ঊর্ধ্বে থাকা আর আরেকটা হচ্ছে বান্দার সৃষ্টির সাথে থাকা আর এটাও জেনে রাখেন যে এই দুটো বিষয়ের মাঝে কোনো বিরোধ নেই দ্বন্দ্ব নেই যে এটা হলে এটা কি হয় আর এটা হলে এটা কি হয় কোনো বিরোধ নেই বিষয়ে বলছেন মিনাল ইমান আল ইমান ও বেমা আল্লাহ ফি আজমা আলী সালাফুল ওম্মা মিন আন্না সুবহান বলছেন যে আমরা এই কিতাবের শুরুতে বলেছি আল্লাহর প্রতি ইমান ইমানের আরকানগুলি ইমানের যে ছয়টি স্তম্ভ বা খুঁটি রয়েছে আলোচনা করা হয়েছে তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমানের কথা যে আলোচনা করা হয়েছে আর আমাদের জানা আছে যে ইমানের প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি ইমান অনেকটা বড় বিষয় হ্যাঁ তার মধ্যে অনেক কিছুই সামিল তার মধ্যে অনেক কিছুই সামিল তার একটি বিষয় হচ্ছে যে মহান আল্লাহ রাবুল আলমিন তার কিতাব কোরআনে করিমে যা কিছু বলেছেন তার সম্পর্কে নিজের সম্পর্কে এবং তার রসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে অনেক বর্ণনা দ্বারা অনেক হাদিস দ্বারা আল্লাহ সম্পর্কে যা প্রমাণিত মুতাওয়াতের আল্লাহ সম্পর্কে আল্লাহর প্রতি ইমান অন্তর্ভুক্ত হচ্ছে কি আল্লাহ যা বলেছেন তার সম্পর্কে নিজের সম্পর্কে এবং আল্লাহ রসুলাম যা কিছু বলেছেন বা রসুলাম থেকে যা প্রমাণিত আল্লাহ সম্পর্কে এগুলির প্রতি বিশ্বাসও এর মধ্যে সামিল আল্লাহর প্রতি ইমান শুধু এক দুটো তিনটি কথা নয় যে আল্লাহর প্রতি ইমান মানে হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে যে আল্লাহ আছেন একটা অংশ হইল এই জন্য ইমান বিল্লার আলোচনা করতে গিয়ে আমার আলোচনাতে বলেছি এবং আপনি যে আকিদার যদি ওই রকম বিশুদ্ধ কিতাবগুলি পড়েন পাবেন যে চারটি দিক রয়েছে আল্লাহ প্রতি ইমানের কয়েকটি দিক রয়েছে চারটি দিক রয়েছে আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন এই চারটি দিক যদি আপনার জ্ঞানের না থাকে তাহলে আপনি এই সম্পর্কে কোনো ধারণা রাখেন না আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান তারপরে আল্লাহর হ্যাঁ রবুবিয়াতের প্রতি ইমান তহিদ রবুবিয়াত আর আল্লাহর অলুহিয়াত যে এবাদত বন্দী সব আল্লাহর জন্য হবে তহিদুল অলুহিয়া আল্লাহর এবাদত বন্দীর প্রতি ইমান আর আল্লাহ নাম গোনাবলির প্রতি ইমান তো আল্লাহর নাম গুলি কোথেকে জানবো কোরআন এবং সন্না থেকে আল্লাহ রবুল্লা আলম তার কিতাবে যা বলেছেন এবং রসুল উল্লাহাম যা বলেছেন বা তার থেকে যা প্রমাণিত হয়েছে মহান আল্লাহ সম্পর্কে সেগুলির প্রতি বিশ্বাস করাও আল্লাহর প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত তখনই আপনার আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে যখন আপনি কোরআন সন্ন্যায় প্রমাণিত আল্লাহর নাম গুণাবলীগুলি বিশ্বাস করবেন আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলেন আল্লাহ আমার রব বিশ্বাস করলেন হ্যাঁ আল্লাহর ইবাদত বন্দিও করলেন শিরিক করলেন না কিন্তু বুঝলেন আল্লাহর হাত নেই আল্লাহর চোখ নেই তাহলে আল্লাহর প্রতি ইমান আপনার ঠিক নেই অসম্পূর্ণ কিছু ইমান বিশ্বাস করেন কিছু বিশ্বাস করেন না সুতরাং যেই ব্যক্তি কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না সেই ব্যক্তি মুসলিম হতে পারে না আর যদি অপব্যাখ্যা করে যে হ্যাঁ এগুলো শব্দ বিশ্বাস করি হাত বিশ্বাস করি চোখ বিশ্বাস করি কিন্তু এগুলোর কি আছে অন্য অর্থ আছে তাহলে সেই ব্যক্তি গোমরা পথভ্রষ্ট কারণ রসুল উল্লাহ সাহাবাহিকের আমরা সেগুলিকে রূপক অর্থে নেননি মাজাজ অর্থে নেননি আর সেগুলির অপব্যাখ্যাও করেন নাই বরং যেইভাবে এসেছে আরবি ভাষায় যে অর্থগুলি হয় সেই অর্থের ওপর সাহাবাহিকের ছেড়ে দিয়েছেন বলে যে দেখো হাত মানে তো হাত হয় কিন্তু আল্লাহর হাত নেই ওটা কুদরত বলেছেন কোন সাহাবি রসুল তার আগে বলেছেন তাহলে এই অধিকার কে দিল বিদাতিদেরকে আশারিদেরকে মন্ত্রীদেরকে আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যা কিছু কোরআনে কেরিমে প্রমাণিত যা রাসুল রসুল্লাহাম থেকে প্রমাণিত এবং এই উম্মতের সালাফগণ অর্থাৎ সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের যেসব বিষয়ের ওপর ঐক্যমত এজমা হয়ে গেছে তাদের যুগে কোন দ্বিমত খুঁজে পাওয়া যায় না আশারি মাতুরিদি আর মোতাজলি আর জাহমিয়া আর কাদরিয়া জবরিয়া যত বাতিল ফিরকা জন্মেছে সবগুলি এই তিনটি স্বর্ণ যুগের পরে তাবা তাবিনের যুগ শেষ হওয়ার পরে কি কি বিশ্বাস করবে আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত কি এখন বলছেন আন্নাহু সুবহান যে মহান আল্লাহ সুবহান তার আকাশ সমূহের ওপরে রয়েছেন আল্লাহ আর আরশিহি তার আরো সে তার আরশে তিনি সমুন্নত আলিউন আলা খালকেহি তিনি তার সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন সুউচ্চ রয়েছেন আলিউন অলুগুন মানে হচ্ছে ওপরে থাকা সব্যহিস মারাব্বেকাল আলা তিনি মর্যাদার দিক থেকেও আলা আর তিনি তার অবস্থানের দিক থেকেও আলা তিনি সব দিক থেকে সুউচ্চ সুমান এই নয় যে আল্লাহ মর্যাদার দিক থেকে আলা কিন্তু সৃষ্টির মাঝে সর্বত্র বিরাজমান তো আলা কোথায় সর্বত্র যদি আপনাদের মধ্যে বিরাজমান তাহলে ওপরে সাত আসমান আছে হ্যাঁ এটি মানবেন যে আল্লাহকে আসমানে ঘিরে আছে না আল্লাহ সৃষ্টিতে আল্লাহ ঘিরে আছে সরসটাকে সৃষ্টিতে ঘিরে আছে আল্লাহ রবুল আলমেন সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন আলিউন আল্লাহ খালকেহি আর আল্লাহ আর সে আরো সে সমুন্নত রয়েছেন ফৌকাসমত আর এই আরস কোথায় আছে কোথায় আছে ফৌকাসমাওয়াতিহি তার আসমান সমূহের ওপরে সাত আসমানের উপরে এর সাথে সাথে আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত এটাও আর একটা বিষয় ওয়াহুয়া সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ তার সৃষ্টিদের সাথেও আছেন আইনামা কানু যেখানেই তার সৃষ্টিরা থাকুক না কেন যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনাদের সাথে আছেন সমস্ত সৃষ্টির সাথে আছেন ইয়া আল্লাহ মাহুম আমেলুন বিষয়টি বোঝানোর জন্য বলছেন তিনি জানছেন যা কিছু তারা করে থাকে তাহলে এখানে কি বলতে চাইছেন লেখক যে আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সমস্ত সৃষ্টির হ্যাঁ সাথে আছেন যেখানেই থাকেন না কেন আপনি যদি ভূগর্ভে কোথাও চলে যান পাতালে আর সেখানে আপনি ঘর বানিয়ে নেন যে এমন জায়গায় থাকবো যে কোনো কিছুই টের পাবেন আমি কি করি না করি কিভাবে জীবন যাপন করি আর কোথায় আত্মগোপন করে আছি সেখানেও আল্লাহ তার এলমের দিক থেকে এলমুল্লাহ আছে ব্যাপক জ্ঞানের দিক থেকে আপনার সাথে আছেন আল্লাহকে খবর আছে আপনি কোথায় আছেন এবং কি অবস্থায় আছেন ভালো করছেন না মন্দ করছেন আপনি আল্লাহর ফরজ অজেব আদায় করছেন হারাম পাপ থেকে বাঁচছেন নাকি কি অবস্থায় আপনার জীবন যাপন হচ্ছে জামা জামা বেনাজালি কৌলিহি যেমন মহান আল্লাহ এই তার কোরআনে করিমের এই আয়াতে তার এই বাণীতে দুটো বিষয়কে একত্রিত করেছেন দুটোই বিষয় কি আল্লাহ বর্ণনা করেছেন দুটো বিষয় কি আবার বলেন তো দেখি তাহলে বুঝবো যে কিছু বুঝছেন আমার সাথে আছেন কে বলবে হাত তুলবে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরো সে সমন্বয় দুটো কথা আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তার আরো সে সমুন্নত এটা একটা বিষয় দুটো মিলিয়ে আর তার সাথে সাথে আল্লাহ সকল সৃষ্টির সাথেও আছে দুটোই বিষয় বাহ্যিক পরস্পর বিরোধী মনে হইল দুটোর মাঝে কোনো বিরোধ নেই স্রষ্টার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হইতে পারে কিন্তু রব্বুল আলমের ক্ষেত্রে নয় এই দুটো বিষয়কে একই আয়তে সুরে হাদিদের আয়ত নম্বর চার মোহন আল্লাহ করেছেন হুয়াল্লাজি খালাকাল আর্দাফি ওয়াল আল্লাহ সেই সত্তা সেই জাতি পাক যিনি সৃষ্টি করেছেন আকাশ সমূহকে আর পৃথিবীকে ফিসিদ্দাতা ছয় দিনে আর সে অথবা আরো তিনি জানেন যা কিছু ভূগর্ভে প্রবেশ করে জমির ভিতরে যা যায় ঢুকে তাও আল্লাহ জানেন প্রথম আল্লাহ বলে দিলেন কি একদিক থেকে আকিদা বুঝে চলেন তরজমা আর তফসিরের সাথে সাথে যে আল্লাহ ছয় দিনে কি করলেন আসমান সৃষ্টি করলেন তারপরে আল্লাহ হ্যাঁ কোথায় সমুন্নত ইস্তামাল আরো সে সমুন্নত আল্লাহ কোথায় আরো সে সমুন্নত তারপরে বলছেন যে জমিনের ভিতরে যা কিছু ঢুকে জমিনের ওপর থেকে তা আল্লাহ জানে যা কিছু ঢুকে সে মৃত ব্যক্তিকে দাফন করায় ওর মধ্যে সামিল নেন অথবা হ্যাঁ পোকা মাকড় যে গর্তে বসবাস করে সেগুলি নেন হ্যাঁ অথবা এই যে বীজ বপন করলেন অথবা কোথাও পড়ে বপন না কোথায় পড়েছিল আর কি ভাবে গাছটা জন্মেছিল এমন জায়গায় গিয়ে দেখছেন আর এখানে কি করে আমের গাছ জন্মে গেল রে আর এখানে কি আমের বীজ ফেলতে এলো আপনি কল্পনা করে শেষ করতে পারেন না আল্লাহ জানছেন যে কখন এইটা মাটির ভিতরে এইটা আমের আঁটিটা ঢুকেছে আর কখন কি হয়েছে মা এলে যে ফেলার যা কিছু হতে পারে জমিনের ভিতরে যেতে পারে বৃষ্টি বৃষ্টির পানি জমিনে পড়ছে তারপরে ভূগর্ভে চলে যাচ্ছে তাও ইত্যাদি ইত্যাদি অমায়াখরজ হার যা কিছু জমিন থেকে ভূমি থেকে উদ্গত হয় বেরিয়ে আসে যা কিছু বেরিয়ে আসে মাটির ভিতর থেকে যা কিছু বেরিয়ে আসে ফসল জি আর খনিজ সম্পদ হ্যাঁ হ্যাঁ পোকামাকড় বেরিয়ে আসে আর কিছু হইতে পারে কূপের পানি ঝর্নার পানি ইত্যাদি ইত্যাদি অমায়ান সালামিনা সময় আর যা কিছু আকাশ থেকে অবতরণ করে অমায়া যা কিছু আকাশে আরোহণ করে উঠে তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানে হও না কেন মা কুন্তু এই না মা কুন্তু যেখানেই তোমরা থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সর্বদ্রষ্টা সবকিছু দেখেন তা তার সবকিছু দেখেন চিন্তা করেন আল্লাহ শেষ আয়াতে কি বলছেন তোমরা যেখানে থাকা না কেন আল্লাহ তোমাদের সাথে আছে বিদ্যার্থীদের আশ্চর্য লাগে আল্লাহ সর্বত্র বিরাজমান দলিল ওহা মা কুমাইনামা কন্তুম আরে আয়াতের শেষখানে এই কথা আছে তো শুরু হয়েছে কি দিয়ে আরস হ্যাঁ তারপরে আরস কোথায় আছে এটা বলতে পারে যে আল্লাহ আরস সব জায়গায় যেমন বিদ্যার্থীরা বলে বানানো কথা কোন জয়ী হাদিস না যে মমিনের কলব হচ্ছে আল্লাহর আরস তো এই মর্মে কোরআন হাদিস প্রমাণ করে যে আল্লাহর আরস কোথায় রয়েছে আসমানের ওপর রয়েছে আল্লাহ আসমানের উপর আমেন তু মানফিস সময় কোরআন করিম রয়েছে আমেন তু মানফিস সময় তোমরা কি নির্ভীক তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন আকাশের ওপর রয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আল্লাহ তো সঠিক উত্তর যদি এটা হতো যে আল্লাহ সর্বত্র বিরাজমান আরো সব জায়গায় এ কথা বলেছেন নাকি কালাফিস আল্লাহ কোথায় আকাশে তাহলে সত্তাগত দিক থেকে আল্লাহ রবুল আলমিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তার আরো সে সমুন্নত আর তার যে বিভিন্ন দিকগুলি বারবার করে বলে যাচ্ছি সেই দিক থেকে আল্লাহ সমস্ত সৃষ্টির সাথে আবার সৃষ্টির সাথে থাকা আল্লাহ দুই ভাগে বিভক্ত বিশেষভাবে থাকা মাহিয়াতুন খাসা আর আমভাবে সাধারণভাবে আল্লাহর সাথে থাকা মনে আছে না বলে গেছেন আপনারা হ্যাঁ দুই ভাগে বিভক্ত মাহিয়াতুন আম্মা সাধারণভাবে আল্লাহর সাথে থাকা এটা কেমন আবার এদিক থেকে কে বলতে পারে হ্যাঁ শুধু চোর মুশ্রেক কাফের আল্লাহ নাস্তিক হ্যাঁ সবকিছুর সাথে মানে এলমের দিক থেকে কোথায় সাপ বিচ্ছ আছে শুধু মানুষ না হ্যাঁ কোথায় কি আছে না আছে সবকিছুর সাথে তার এলমের দিক থেকে তার পরিবেষ্টন এহাতার দিক থেকে তার ক্ষমতার দিক থেকে ইয়াতে বেকুমুল্লাহ এই নামা তা কোন ইয়াতে বেকুমুল্লাহ আল্লাহ বলছেন যেখানেই থাকবো না কেন আল্লাহ তোমাদেরকে টেনে আসবে সেখান থেকে সেখান থেকে তোমাদেরকে নিয়ে আসতে পারবে আল্লাহ রবুল আলমে খবর আছে তাহলে তিনি আসতে পারবেন এলমের দিক থেকে পরিবেশনের দিক থেকে হ্যাঁ আল্লাহ ঘিরে আছেন তারপরে ক্ষমতার দিক থেকে সব জায়গায় আল্লাহর ক্ষমতা চলছে চলছে না চলছে না সব দিক থেকে এটা হচ্ছে আম ভাবে মানে ব্যাপক অর্থে সবার সাথে থাকা সবকিছুর সাথে থাকা আর খাস অর্থে এটি ছাড়া এগুলো আমাদের ক্ষেত্রেও সৎ লোকদের ক্ষেত্রেও হ্যাঁ যে দিকগুলো বললাম এর অতিরিক্ত হচ্ছে যারা সৎকর্মশীল মমিন তাদের সাথে আল্লাহ স্পেশাল ভাবে রয়েছেন মানে সাহায্যের দিক থেকে আর হ্যাঁ হেফাজত আল্লাহ হেফাজত করে সৎ ভালো মানুষদের আর হ্যাঁ তৌফিকের দিক থেকে ইত্যাদি ইত্যাদি এইরকম বিভিন্ন দিক হইতে পারে আল্লাহ মাতা আমার অনুবাসীর বলছেন তারপরে আল্লাহ বলছেন তিনি তোমাদের সাথে আছেন ওয়াহু আম্মা আকুম এই নামা কুন্তুম তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন এর মানে এই নয় যে আন্না মুখতালিতুন বিল খালকে যে তিনি সৃষ্টির সাথে একাকার হয়ে আছেন এ আপনাদের মাঝে একাকার হয়ে যেখানে সেখানে আল্লাহ আছেন হ্যাঁ পাক জায়গায় নাপাক জায়গায় রাস্তা ঘাটে ভালো জায়গায় মন্দ জায়গায় যেখানে দিনের কথা হচ্ছে সেখানেও যেখানে গান বাজনা হচ্ছে শিরকুপুরি হচ্ছে সেখানেও হ্যাঁ মসজিদেও চার্চেও মন্দিরে হ্যাঁ সর্বত্র বিরাজমান মানে কি হ্যাঁ সব জায়গায় আর সবকিছুতে তাই না সুতরাং আল্লাহকে যেমন কাবা ঘরে তেমনি হ্যাঁ আচ্ছা আল্লাহ যেমন খোলা জায়গায় তেমন যেখানে কোনো কিছু রাখা আছে তার ভিতরেও তাই না সর্বত সবকিছুতেই তাহলে প্রতিমার ভিতরে যারা প্রতিমা পূজা করছে পুতুল পূজা করছে এর ভিতরেই তো ভগবান আছে আল্লাহ আছে কি উত্তর দিবেন এটা তো হিন্দু ধর্ম বলছে আমরা তো ভগবান কি পূজা করছি কিন্তু না দেখে একবারে পূজা করলে তো আর মন লাগে না সেই জন্য একটা প্রতিমার আকার দিয়ে দিচ্ছি এটাই ভগবান এটাই আল্লাহ কি উত্তর দেবেন আপনাদেরও তো আকিদা এই গুমরাদের আকিদা যে আল্লাহ সবকিছু তো বিরাজমান তো এই মূর্তির মৃদুর ভিতরে আল্লাহ আছে তাহলে বোঝা গেছে কি যাইনি তাহলে একটা হিন্দু যদি মূর্তির পূজা করার বলে যে আমি তো আল্লাহ আল্লাহ উপাসনা করছি আপনি কি উত্তর দেবেন আপনার তো এটা আঁকি দেয় যে আল্লাহ সবকিছুতে বিরাজমান তের ভিতরে তো আল্লাহ আছে তো বলছে আল্লাহকে আমি ডাকছি না আল্লাহ রাবুল আলম সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে মিন খালকেহি এটা একটা আকিদার বাক্য বায়ন মানে পৃথক জুদা সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ যেটা পৃথক হয়ে আছে তো বলছেন যে এই কোরআনের এই ভাষাটির অর্থ এই নয় ওয়াহুয়া মাকুম তিনি তোমাদের সাথে আছেন মানে এই নয় যে আন্না মুখতালিতুন বিল খালকে যে তিনি সৃষ্টি জগতের সাথে ঘুলে মিলে আছেন একাকার হয়ে আছেন কেন আল্লাহ যে বলছেন যে তোমাদের সাথে আল্লাহ আছেন বলছেন যে এটা আরবি ভাষা বা কোন ভাষার দাবিও না যে যদি বলা হয় যে তিনি তোমাদের সাথে আছেন মানে একবারে একাকার হয়ে আছেন এটা জরুরি না আমার অহরহ ব্যবহার করি শুধু আরবিতে না বিভিন্ন ভাষায় স্ত্রীকে টেলিফোন করছেন আর একটা অর্থে এতদিন তো চাঁদের উদাহরণ দিতাম তাই না স্ত্রীর উদাহরণ দি হ্যাঁ কত দূরে আছে স্ত্রী যারা ছেড়ে এসছেন দেশে হ্যাঁ চার পাঁচ হাজার কিলোমিটার কমপক্ষে স্ত্রীকে যখন তখন টেলিফোন করছেন আরে তোমার সাথে আমি আছি সব সময় তোমার সাথে আছি বলি না হ্যাঁ মহব্বত দেখাতে গিয়ে হ্যাঁ তার সাথে একমত সবকিছুতেই হ্যাঁ? তার সার্বিক সহযোগিতা আছেন হ্যাঁ সবকিছুতে আছেন তার সুখে দুঃখে আছেন আপনি আর সব সময় তোমার সাথে আছি বলেন না কোথায় তোমাকে দেখতে পাই না তুমি সবসময় আমার সাথে আছো তো হ্যাঁ কি উত্তর দেবেন তো আমরা এগুলো অহরহ ব্যবহার করে থাকি ঠিক ওই রকম ওয়াহা মাকুম আইনামা কন্তুম সাধারণ সৃষ্টির ক্ষেত্রে যদি আমরা এই ভাষাটাকে ভুল না বলি যে হে অমুকের মা তোমার সাথে আমি সবসময় আছি এটাকে ভুল বলছেন ঠিক বরং এটা অলঙ্কার ভাষার অলঙ্কার এটা ভাষার অলঙ্কার কত সৌন্দর্যের মধ্যে আছে আর কত তাতে প্রীতি ভালোবাসা ভরা আছে তাহলে আল্লাহ রবুল্লাহ ক্ষেত্রে কি বলতে পারেন আপনি যে তিনি বলছেন ওহা মাকমাইনা কুন্তুম আরে বান্দারা আরে সৃষ্টি জগৎ তিনি তো তোমাদের সাথেই রয়েছেন যেখানে থাকো না কেন এখানে যেমন ভালো মানুষদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে অসৎ লোকদেরকে ধমক চমক দেওয়া হচ্ছে বুঝেছেন আমার ভাষা কি বুঝলেন ভালো মানুষরা যখন দুর্বল হয়ে পড়ে হাই কেমন করে চলবে আমার খুব দুর্বল আমি অসহায় অভাবে আল্লাহ বলছেন আরে যেখানেই থাকো না কেন দেশে চলে যাচ্ছ খেতে পাবে না এই চিন্তা করছো চাকরি চলে গেল সেই জন্য আরে ওহ মা আরে সদবান আল্লাহ তোমার সাথে আছেন যেখানে থাকো না কেন সুসংবাদ আছে কি নাই সুসংবাদ ভালো মানুষদের জন্য কি রয়েছে সুসংবাদ হুমকি দিয়ে রেখেছে কেউ তোমাকে দেখবো খুন করব। যখন এই আজ সামনে আসবে একজন ভালো মানুষের বাহু মা কমাই না ঘুমতুম আরে যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন তেমন অসৎ লোকদের জন্য এতে ধমক রয়েছে কি রয়েছে শাসানি রয়েছে কেমন করে সাবধান পাপ করে যাচ্ছ কন্তুম যেখানেই থাকো না কেন আর যেইভাবে পাপ করো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে সব খবর রাখছে খবর আছে ঠিক আছে না জি হ্যাঁ আরবি ভাষা বা ভাষার দাবি এটা নয় যে অহোয়া মাকুম বলতে আল্লাহ সৃষ্টির মধ্যে একাকার হয়ে রয়েছেন ওহুয়া খিলাফ মা আজমা আলী সালাফুল উম্মাহ এই উম্মতের সালাফে সালেহীন গণ হ্যাঁ সালাফ মানে এই উম্মতের সৎ কর্মশীল হ্যাঁ কি বলবো ওদেরকে উত্তর সুরি আর পূর্ব সুরি হ্যাঁ জি হ্যাঁ উত্তর সুরি আর পূর্ব সুরি তারা আমাদের কি হ্যাঁ কি বাংলা বুঝেন জি যারা পূর্বে চলে গেছেন হ্যাঁ পূর্বে চলে গেছেন ঠিক না তো তারা আমাদের নেক আদর্শ যারা আমাদের পূর্বে চলে গেছেন সালাফ কাদেরকে বলা হয় বিশেষ করে সাহাবাইকার তাবেন তাবা তাবেন এদেরকে সালাফ বলা হয় কারণ সেই যুগে তেমন বিদাত ছিল না বিদাত কিছু কিছু বিদাতের বহিঃপ্রকাশ ঘটলেও সেটা ব্যাপক আকার ধারণ করেনি আর সামান্য কিছু ছিল তাও জামানা নাই তাবেইন তাবা তার জামানাই সাহাবাইকার জামানাই শুধু যে দুটো ফিতনা শুরু হলো একটা হচ্ছে রাফেজি শিয়াদের আর খারিজিদের ফিতনা তাছাড়া আর তখনই আহলে সুনতাল জামাত সাহাবাই কেরাম তাবিনা সজাগ সহি মুসলিমের ভূমিকা তো রয়েছে তখন থেকে তারা দিন অসৎ লোকদের কাছ থেকে এই বেদাতি খারেজি আর রাফেজিদের কাছ থেকে নিতেন না ইবেন সিনি রহমতুল্লাহ প্রখ্যাত তাবি তিনি বলছেন দেখা হতো যে কারা আহলে সন্ন্যতের আলেম আলমা তাদের থেকে হাদিস গ্রহণ করা হইতো দিকে লক্ষ্য করা যে কারা রাফেজি শিয়া হইতে পারে আর কারা হইতে পারে চরমপন্থী ফালাইউ খাজু হাদিস তাদের থেকে হাদিস নেওয়া দিন শিখা হইতো না তো এই উম্মতের সালাফগণের এজমার খেলাফ সালাফগণের সালাফগণের ঐক্যমত রয়েছে যে এগুলি যেইভাবে কোরআন এবং হাদিসে বর্ণিত ওইভাবে তারা বিশ্বাস করেছেন এর বিপরীত তারা জাননি এর বিপরীত তারা জাননি এবং আল্লাহ রবুল আলমিনের সৃষ্টিকে যেই প্রকৃতির ওপর তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন মখলুকাতকে তার সৃষ্টি জগৎকে যেই প্রকৃতির নেচারের উপর তৈরি করেছেন সৃষ্টি করেছেন তার বিপরীত অবব্যাখ্যা করাটা এমন করে এই বিষয়গুলি এক একটি বুঝতে হয় এই ফিতরাতের খেলাফ প্রকৃতির খেলাফ এই আকিদা গুলি বিষয়বস্তু আমাদের কি চলছে আল্লাহ আরো সে সমুন্নত ঠিক কিনা আল্লাহ আরো সে সমুন্নত সৃষ্টির অর্ধে আমরা যখনই বালা মুসিবতে পড়ি তখন সেই মহান আল্লাহ রবুল্লা আলমিনের দিকে মনটা যায় না যায় না যে এখন উদ্ধার করার মতো আমাকে আল্লাহ ছাড়া কেউ নাই না আমার বাপ মা না আত্মীয় স্বজন কেউ আমাকে রক্ষা করতে পারবেন না এক আল্লাহ ছাড়া ঠিক কিনা তখন একজন মমিন মুসলিমের হাতটাও উপরে উঠছে মনটাও উপর দিকে যায় এই যে মনটা উপর দিকে যাচ্ছে মহাশক্তির দিকে আর হাতটা ওপর দিকে উঠছে এটা কি আমাদের ফিতরাত নেচার প্রকৃতি এটা হচ্ছে ওয়া খেলাফ মা ফাতার আলী খালক সৃষ্টিকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন যে অসহায় অবস্থায় দুর্গত অবস্থায় হাত উঠে ওপর দিকে চোখ উঠে ওপর দিকে আপনাকে রাস্তা থেকে ধরে চড়িয়ে দেয় চট করে আরে এমনকি বেদিন বেদিন নাস্তিক ওপরের দিকে মুখটা মাথাটা উঠবে হ্যাঁ আল্লাহ তুই বিচার করো হ্যাঁ ঠিক কিনা এর আগে বলেছে হিন্দুরা বলে ওপরওয়ালা ওপরওয়ালা থেকে আসলো হ্যাঁ তার মানে তাদের প্রকৃতি রয়েছে যে আল্লাহ হচ্ছেন ওপরওয়ালা তারপরেও হিন্দু ধর্মের ভ্রান্ত আকিরা যেটা মুসলিম সমাজের গুমরাদের মধ্যে চলেছে সেটা হচ্ছে আল্লাহ বা ভগবান ঈশ্বর সর্বত্র বিরাজমান এটা হিন্দু ধর্মের আকিদা তা ভ্রান্ত আকিদা কারণ হিন্দু ধর্মের হিন্দুদের প্রকৃতিও হচ্ছে যে অপরওয়ালা অপরওয়ালা কাকে বলা যিনি অপর আছেন তাকে অপরওয়ালা বলা হয় আর সালাফে সালেহিনের এজমার বিষয়টি বুঝে নেন যে সালাফে সালেহিনের এজমা কিসের উপর ছিল সালাফা সালেহিনের যুগে এমন একটিও কারো উক্তি পাওয়া যায় না যে আল্লাহ আরো সে নন বরং এই আয়াতগুলি তাদের সামনে দিয়ে আসতো হাদিসগুলি আসত যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরো সে সমুন্নত আমেন তু মানফিসামায় তিনি আকাশের ওপর ঊর্ধ্বে রয়েছেন আর সেগুলি যে অর্থে ছিল সে অর্থে তারা বুঝেছেন একটিও কারো কাছ থেকে অপব্যাখ্যা পাওয়া যায় না যে না আল্লাহ আরো সে সমুন্নত না আল্লাহ আরো সের ক্ষমতাসীন হয়েছে আরো সের মালিক হয়েছেন আশারি মাতুরিদি মতবাদ কি আল্লাহ আরসের সমুন্নত না আল্লাহ কি আরসের মালিক হয়েছেন কি হয়েছেন আরসের ইস্তাওয়ার অর্থ বলেছিলাম ওই সময় কারো মনে আছে ইস্তাওয়ার অর্থ হচ্ছে সমুন্নত হওয়া কয়েকটি শব্দ আরবিতে বলেছিলাম তার অর্থগুলি হচ্ছে কি আলা ওয়ার্তাফা ইস্তাকাররা এই অর্থগুলি সমুন্নত হওয়া জি হ্যাঁ এসব অর্থ করেছিলাম আর ওদের অর্থ বিদাতিদের অর্থ হচ্ছে কি ইস্তাউলা মানে ক্ষমতা হাসিল করা কি করা বা নিজের আয়ত্তে নিয়ে আসা ক্ষমতা হাসিল করা ওখানে একটা দিক আরো উল্লেখ করেছিলাম তাহলে আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করলেন জুম্মা তারপরে জুম্মা মানে কি অতপর তারপরে ইস্তাওয়া আলাল আরশ আরসের মালিক হলেন তাহলে এতদিন আল্লাহ আরসের মালিক ছিলেন না হ্যাঁ আরস আল্লাহর ক্ষমতাধীন ছিল না এটাই না বুঝায় যারা গুমরাই এই জন্য ইস্তা মানে ইস্তাউলা নয় বরং ইস্তা মানে হচ্ছে আলা ওয়ার্তাফা ইস্তাখারা ইত্যাদি সব তারপরে বলছেন চন্দ্রের উদাহরণ দিয়ে এর আগে অনেকবার আয়াত আর হাদিসগুলির ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যেটা ইবনে তাইমা রাহমহল্লার কথা তিনি বলছেন যে বালিল কামার আয়াতুমিন আয়াতিল্লাহ চন্দ্র হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের নিদর্শনাবলীর একটি নিদর্শন নিদর্শন কাকে বলা হয় নিদর্শন মানে কি যা দিয়ে হ্যাঁ কোনো কিছুকে চেনা যায় তো আল্লাহর নিদর্শন মানে যা দেখে আল্লাহকে চেনা যায় আয়াত দুই রকম একটা হচ্ছে আয়াতে কৌনিয়া সৃষ্টিগত আয়াত আর একটা হচ্ছে আয়াতে সার ইয়া বিধানগত আয়াত বিধানগত আয়াত হচ্ছে কোরআনে করিমের আয়াত হ্যাঁ শরীয়তের বিধি বিধান আর সৃষ্টিগত আয়াত মানে আল্লাহ নিদর্শনা বলি যেটা বাংলায় বলি নিদর্শনা বলি যেই নিদর্শনগুলি মানে আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু রয়েছে যেগুলি দেখে স্রষ্টাকে চেনা যায় সৃষ্টিকর্তাকে সবকিছু দেখলে আল্লাহকে চেনা যায় এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি দেখলেও আল্লাহকে চেনা যায় এটা এমনিতে হয়ে গেছে এটাও প্রাকৃতিক হয়ে গেছে সবকিছুই প্রাকৃতিক হয়ে গেছে এই ক্ষুদ্র এই জিনিসটা দেখলেও চেনা যায় এটা প্রাকৃতিক হয়ে গেছে বিশ্বাস করবেন যে প্রাকৃতিক ভাবে এই বোতল তৈরি হয়েছে প্রাকৃতিক ভাবে পানিটা এতে প্যাকিং হয়েছে তারপর এটা বন্ধ হয়েছে প্রাকৃতিক ভাবে তারপরে টেবিলে উঠে চলে এসছে আবার এখানে স্থির হয়ে গেছে প্রাকৃতিক ভাবে যদি এই কথাগুলো আমি বলি তো কি বলবেন পাগল মস্তিষ্ক বিকৃত নাস্তিকরা ওই রকমই মস্তিষ্ক বিকৃত পাগল এটা ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে বিভিন্ন স্তর পার করে এখানে এসছে বিভিন্ন স্তর পার করে এখানে পৌঁছেছে এটা সবাই বলবে তাই না বেদিন নাস্তিক আল্লাহর দুশ্মন যত আল্লাহর দিনের দুশ্মন সবাই বলবে কিন্তু আল্লাহর বিশাল সৃষ্টি আসমান জমিন পাহাড় পর্বত হ্যাঁ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা এত রং বিরং পৃথিবী সুভান সব প্রাকৃতিক সব প্রাকৃতিক তখন পাগল হলো না কত বড় পাগল চিন্তা করেন তো বলছেন যে চন্দ্র দেখে যেহেতু আল্লাহকে চেনা যায় সেজন্য চন্দ্র হচ্ছে আল্লাহর একটি নিদর্শন কোন মানুষের ক্ষমতা আছে চন্দ্র সৃষ্টি করবে জি বলছেন যে বরং চন্দ্র হচ্ছে আয়াত মিন আয়াতিল্লাহ আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন মিন আসগারে মাখলুকাতি আল্লাহর সৃষ্টি জগতের একটি ক্ষুদ্র সৃষ্টি কারণ আমাদের যেহেতু জ্ঞান নেই সেজন্য মনে হচ্ছে চাঁদ আমাদের তুলনায় অনেক বড় কিন্তু চাঁদের তুলনায় যে বহু নক্ষত্র রয়েছে যে চাঁদের চাইতে কত শত শত গুণ হাজার হাজার গুণ বড় আছে চাঁদ কোথায় প্রতিষ্ঠিত চাঁদ কোথায় দেখছি আমরা আসমানের দিকে দেখছি তাই না আসমানের দিকে আকাশের দিকে তাকালে চাঁদ দেখছি ওয়াহুয়া মাল মুসাফির মুসাফির আইনা মাকান আর এই চাঁদ আকাশে থাকা সত্ত্বেও আল্লাহর আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি আমাদের চাইতে অনেক বড় কিন্তু আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি দেখছি কোন দিকে আকাশে দেখছি আর সেই আকাশে থাকা সত্ত্বেও সে আলো দানের দিক থেকে মোসাফিরের সাথে যারা বিদেশে সফর করছে বা মরুভূমিতে সফর করছে বাইরে আছে তার সাথেও আছে আর যে বাড়িতে আছে মোসাফির নয় বাড়িতে মুকিম তার সাথেও আছে ঠিক না আমরা শহরের ভিতরে থেকে যেমন যেখানে চাঁদ দেখছি মায়ের মরুভূমির লোকেরা ওখানে দেখছে আমরা যেমন এখান থেকে আলো পাচ্ছি ওরাও পাচ্ছে অথচ চাঁদ কোথায় আছে আকাশে আছে যদি চাঁদের এই অবস্থা হয় তাহলে চাঁদের সৃষ্টিকর্তা যদি বলেন যে আমি আরো সে সমুন্নত আমি সমস্ত সৃষ্টি সাত আসমানের ওপরেও আছি আর তোমাদের সাথেও আছি তা আপনাকে অবাক কেন হয়ে গেল আশ্চর্য কেন লাগলো অসম্ভব কেন মনে হচ্ছে সুতরাং তিনি আল্লাহ সুবাহ তার আরসের ওপরে রয়েছেন রাকিবুন আলা খালকি আরসের ওপরে রয়েছেন কিন্তু তার সাথে সাথে রাকিবুন আলা খালকে তার সৃষ্টি জগতের তিনি পর্যবেক্ষণ করছেন সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন আল্লাহ রবুল্লা আলমের সূক্ষ্ম দৃষ্টির বাইরে কোন সৃষ্টি যেতে পারে না মোহাইমেনুন আলিহিম এবং সমস্ত সৃষ্টি জগতের ওপর আধিপত্য রয়েছে কার একমাত্র আল্লাহ মোত্তালিউন আলিহিম তাদের সব খবর রাখছেন এছাড়াও বহু অর্থ রয়েছে আল্লাহর প্রভুত্বের যেসব অর্থগুলি হইতে পারে আজকে যে আলোচনা করলাম যে কথাগুলি বলবেন মোটামুটি অধিকাংশ বিষয়গুলির এক্সপ্লেন বা ব্যাখ্যা করে দিয়েছি তবে এখানে আরো কিছু কথা আছে যে কথাগুলি শেখের ভাষায় শুনে আপনাদেরকে বলছেন যে লেখক রাহমাহ রাহমাহ তিনি এখানে দুটি মাস আলা নিয়ে আলোচনা করেছেন দুটি বিষয় নিয়ে আকিদার বিষয় নিয়ে আলোচনা একটি হচ্ছে আল ইস্তেফা আল আর্স একটা হচ্ছে আরো সে সমুন্নত হওয়া আর আরেকটি হচ্ছে সৃষ্টির সাথে থাকা কি জন্য এই দুটো বিষয় একসাথে উল্লেখ করলেন বলছে লেউজিল আল ইস্কালা যাতে করে সংশয় দূর করেন তিনি দূর করতে পারেন সংশয় নিরসন হয় ফাঁকা নাহমা কারণ হতে পারে যে মানুষের ভ্রম হতে পারে যে দুটো বিষয় তো পরস্পর বিরোধী দুটো বিষয় পরস্পর বিরোধী ফাঁকা দিয়া জন্য জান্ন ধারণাকারী ধারণা করতে পারে এটা হচ্ছে সৃষ্টি জগতের গুণের মতো এইগুলি হচ্ছে সৃষ্টি জগতের গুণের মতো আমি যদি আপনাদের মাঝে থাকি তো আপনার দৌড়ে কি করে হইতে পারে হ্যাঁ তো এইরকম হয়তো মনে করতে পারে ও আন্না মুখতালিতুন বেহিম আর আল্লাহ তোমাদের সাথে রয়েছেন মানে সৃষ্টির সাথে রয়েছেন মানে আল্লাহ তাদের মধ্যে একাকার হয়ে রয়েছেন এরকম ভাবতে পারে কেউ ফাঁকায় ফাইয়া কোনো যদি আল্লাহ আমাদের মধ্যে একাকার হয়ে থাকেন ফাঁকাই ফাইয়া কোনো ফৌকাকাল মুস্তাবিয়ান আল্লাহ তাহলে আল্লাহ সৃষ্টির ওপরে কি করে আছেন আর আরো সে কি করে আছেন আবার একদিকে বলছেন আরো সে সমুন্নত সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরেকদিকে বলছেন যে তোমাদের সাথে যেখানেই থাকো না কেন তোমরা সংশয় যে হচ্ছে এটা কেমনে তো বলছেন কোন হোম বেদনে আল্লাহ রবুল আলমিন তার আরো সে সমুন্নত রয়েছেন কেমন ভাবে আর তার সাথে তার সৃষ্টির কাছাকাছি রয়েছেন কিন্তু একাকার হয়ে না আমরা যদি সৃষ্টির ভিতরে থাকি তাহলে আমরা একাকার হয়ে আছি ঠিক না কিন্তু আল্লাহ রব্বুল আহমদের সৃষ্টির সাথে রয়েছেন একাকার হয়ে না তার মধ্যে একাকার হয়ে না এই যে সংশয় হচ্ছে দুটো জিনিস একসাথে কি করে হইতে পারে বলছে ওয়াল জবাব আনহাজ সুভাতি এই সংশয়ের চারটি জবাব দেওয়া হয়েছে এই যে আলোচনাগুলি দর্শ আলোচনা হইল এর মধ্যে চারটি কথা আছে কিন্তু চারটা পয়েন্ট আছে আলোচনা এসছে হয়তো একটা একটা করে ধরতে পারেন এমন এক একটা করে ধরিয়ে দিই প্রথম একটি বিষয় এখানে যেটা বলছেন সেটা হচ্ছে যে কোরআনের আয়াতে দুটো কথা আছে একটা কি যে আল্লাহ আরো সে সমুন্নত আর একটা যে তোমাদের সাথে আছেন তাই না যেখানে থাকো না কেন বলছে আরবি ভাষা এটা আরবি ভাষার দাবি নয় যে আল্লাহ তোমাদের সাথে আছেন মানে তোমাদের সাথে একাকার হয়ে আছেন এটা ভাষার দাবি না একটু আগে বললাম যে আরবি ভাষা না আমাদের ভাষা তো আমরা ব্যবহার করি তাই না যে আমি তোমার সাথে আছি মানে জরুরি নয় যে আপনার সাথে আমি বডির দিক থেকে আছি বলছে জবাব কয়েক ভাবে জবাব দেওয়া যেতে পারে যেমন তাইমা উল্লেখ করেছেন প্রথমটা হচ্ছে লোগাতুল আরব আরব আরবদের ভাষা এটার দাবি করে না যে যেই ভাষায় কোরআন করিম নাজল হয়েছে আরবি ভাষায় কোরআন করিম তো আরবি ভাষা এটা দাবি নয় যে ফাইন্না কালেমাতা মা সাথে থাকা মানে শারীরিক দিক থেকে সাথে থাকা স্থানের দিক থেকে সাথে থাকা সব সময় বুঝাই না বলছেন ফাইন্না মা মাহফিল লোগাতে আরবি ভাষায় মায়ের অর্থ হলে মোতলাফিল মোসাহাবা সঙ্গে থাকা সাথে থাকা মানে এটা নয় যে একাকার হওয়া ইমতিজাজান মানে একটা আরেকটাতে একবারে কি হয়ে যাওয়া ঘুলে যাওয়া যেমন এর মধ্যে আপনার সাথে আছে মানে এই না যে পানির মধ্যে চিনি দিয়ে যেমন দুটো এক হয়ে গেছে এইরকমও নয় ওয়ালা মোজাবারাতান আর তারপরে পাশাপাশি হওয়া নয় আপনার সাথে আছে মানে এই নয় যে পাশাপাশি আছি ওয়ালা মোমাসাতান আর এর মানে এই নয় যে আপনাকে টাচ করে আছি হ্যাঁ আপনার হাতের নাগালে আছে এটা বুঝায় না উদাহরণ কিন্তু আমরা বলি উদাহরণ দিয়েছে শেখুল ইসলাম আপনার অনেক সময় স্ত্রী আপনার পক্ষে আছে কিন্তু শ্বশুর বংশের লোকের আপনার বিরোধী অনেক সময় হয়ে যায় হয় না অনেকের অনেকের কিন্তু এরকম সমস্যা থাকে স্ত্রী ঠিক কিন্তু ওর বাপ মায় বেশি বাড়াবাড়ি করছে তখন ওর বাপ মাকে চ্যালেঞ্জ করে বলছেন স্ত্রী আমার সাথে আছে হ্যাঁ কি করবেন আপনারা অথচ স্ত্রী ওখানে নেই বলেন না ওই কথাটি বলছেন শেখ আপনি অন্য কোথাও আছেন আর বলছেন আমার ওয়াইফ আমার সাথে আপনার করার কি আছে ওয়াইয়াফি মাখায় না আসার অথচ স্বামী এক জায়গায় স্ত্রী আর এক জায়গায় এইরকম আরবরা প্রাচীন যুগ থেকে বলে আসতো মা জিল্লা আমরা সারা রাত চলতে আছি আর চাঁদও আমাদের সাথে আছে সারা রাত চলতে আছি আর চন্দ্র আমাদের সাথে আছে আমি এর আগে উদাহরণ প্লেনের সফর দিয়ে দিয়েছিলাম তাই না জেদ্দা থেকে ভ্রমণ শুরু করলেন যাবেন আপনি আমেরিকা নিউ ইয়র্ক তেরো ঘন্টার সফর এখানে চাঁদ দেখে উঠলেন আর ওখানে গিয়ে দেখছেন হ্যাঁ যদি আপনার রাত থাকে চাঁদ নজরে আসছে আর নাহলে তারপর ওইখানে তো যেখানে চাঁদ দেখেছিলাম সৌদি আরব ওখানেই তো চাঁদ তাই না একটু এদিক ওদিক হয়নি একই রকম দেখছেন চাঁদ আপনার সাথে আছে সময় অথচ চাঁদ কোথায় রয়েছে আকাশে রয়েছে কোনো মাল মুসাফির মুসাফির আর চন্দ্র সবার সাথে মুসাফিরের সাথে আছে আর যে মুসাফির নয় তার সাথেও আছে এটা চন্দ্রের ক্ষেত্রে যদি বলা যেতে পারে যে চন্দ্র আকাশে থেকে আমাদের সাথে তাহলে আল্লাহর ক্ষেত্রে কেন বলা যাবে না ওহ মখলুকুন সবির অথচ আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি তাহলে কেমন করে আপনারা বলবেন না স্রষ্টার ক্ষেত্রে যিনি সমস্ত কিছুর চাইতে বড় আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে কালেমা এত গুরুত্বপূর্ণ যে কতকগুলি এবাদত আছে কতকগুলি এবাদত আছে আপনি ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখবেন যে এবাদত গুলিতে আমরা আল্লাহ আকবর বলে থাকি আল্লাহ আকবর ছাড়া এবাদত হয় না নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় নড়াচড়া গুলো তো কি রয়েছে আল্লাহ আকবর আছে না নেই তারপরে জবাইতে বিসমিল আল্লাহ আকবর তারপরে হ্যাঁ হজে হজে আছে না নেই জামরাতে পাথর মারায় আছে না নাই তফে তফে আছে হাজির আসরের সামনে কি করেন আকবর জি হ্যাঁ এইভাবে এগুলোর তারপরে গুরুত্বপূর্ণ একটা জিকির সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবচেয়ে প্রসিদ্ধ জিকির কোরআন সন্ন্যার জিকির দ্বিতীয় সংশয়ের নিরসন একটা উত্তর হলো যে আরবি ভাষার দাবি এই না যে আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহ আমাদের মধ্যে একাকারে আছেন দ্বিতীয় উত্তর হচ্ছে যে সালাফে সালেহিনের যে একটা এজমা রয়েছে আল্লাহর সিফাত গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর আরো সমুন্নত হওয়ার ক্ষেত্রে আশারি মাতরিদের আকিদাটা হচ্ছে এর বিপরীত এর বিরোধী সালাফ এজমা কি যে তাদের কাছে এই কোরআন এবং হাদিসের দলিলগুলি এসেছে যে আল্লাহ আরো সমুন্নত তারা কোনো অর্থের অপব্যাখ্যা করেনি বিকৃতি ঘটাননি যেভাবে এসেছে সেইভাবে তারা বিশ্বাস করেছে নবিসামকে তাদের এই সংশয় হয়নি যে আল্লাহ আরো সে আছেন কেমন করে আবার ওহ মা এই আয়াতটা তাদের সামনে দিয়ে আসতো না তেলাওয়াত করতেন না যারা সাহবাইকেরাম তাবেইন ওহমুল করুন মোফাদ্দালা আর এরাই হচ্ছে স্বর্ণযুগের মানুষ আহমুল কুদ যারা হচ্ছে পরে আমাদের আদর্শ যদি ইসলামের ক্ষেত্রে আদর্শ বলেন তাহলে রসুল্লাহাম আর তারপরে সাহবাই কেরাম তাবেইন তাবা তাবেইন সালাফগণ ফাকাদ আজমাউ তাদের এজমা ছিল ঐক্যমত ছিল এই বিষয়ে যে আলা আন্নাল্লাহ মুস্তিন আল্লাহ আর সেহি তারা আরো সে সমুন্নত আলিন আলা খালকেহি তার সৃষ্টির ঊর্ধ্বে ওপরে বায়নুন মিনহুম এই যে চলে এলো বায়নুন মিনহুম সৃষ্টি থেকে পৃথক একাকার হয়ে নয় ও আজমাউ আর তাদের এজমা ছিল ঐক্যমত এই বিষয়ে ছিল আন্নাহ মা খালকেহি তিনি তার সৃষ্টির সাথেও আছেন বে ইলমেহি সুবাহ তার জ্ঞানের দিক থেকে কামা ফাসারু কৌলাহ তাহলা যেমন তারা তফসির করেছেন ওহা মা কুম্বিদ আলী মা তাহলে প্রথমটি ছিল আরবি ভাষার এটা চাই না যে আরবি ভাষা ওহা মা কুম তোমাদের সাথে আছেন মানে আমাদের পাশাপাশি একাকার হয়েছে এটা নয় দ্বিতীয় হচ্ছে যে সালাফে সালেন এজমার খেলাফ এই যে নতুন আখিদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান বরং আল্লাহ তার আরো রয়েছেন আর আল্লাহ সৃষ্টির সাথেও রয়েছেন তৃতীয় হচ্ছে যে মানুষের প্রকৃতির খেলাফ যে আখিটা বলছেন আল্লাহ সর্বত্র আল্লাহর ক্ষেত্রে দিক বলা যাবে না কেমন করে বলছেন যে আল্লাহ উপরে আছেন এটা প্রকৃতির খেলাফ কারণ মানুষের প্রকৃতি কি বলে বলছে আন্না খেলাফ ও মাফাতার আল্লাহ আলিহিল খালাফ যে আকিদাটা বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান সৃষ্টিকে আল্লাহ যেই ফিতরাত প্রকৃতি সৃষ্টি করেছেন তার বিপরীত তাদের ফিতরাতে আল্লাহ এটিকে রেখে দিয়েছেন কারণ সমস্ত সৃষ্টি জগৎ বিশেষ করে যাদের জ্ঞান বিবেক বুদ্ধি রয়েছে মানুষ জিন রিস্তা এরা সকলে সকলকে এদেরকে সৃষ্টি করা হয়েছে এই প্রকৃতির ওপর যে আল্লাহ তাদের ঊর্ধ্বে রয়েছে দেখছি না দেখছি না যে কথাটি একটু আগে বলছিলাম ফাইনাল খালকা সমস্ত মানব জগৎ আল্লাহ অভিমুখী হয় ইন্দা সাদাইদি যখন কঠিন মুহূর্ত আসে যখন বালা মুসিবত নেমে আসে কোন দিকে কোন দিকে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে নাহওয়াল অলু ওপর দিকে হ্যাঁ আল্লাহ গো তুমি মদত করো না বেনামাজি বেদিন কিচ্ছু জানে না দিনের কিছুই জানে না তারপর আল্লাহ তুমি উদ্ধার করো ওপর দিকে যাচ্ছে চোখ যাচ্ছে হাত যাচ্ছে দিকে দেখে যে গো তুমি মদত করো তুমি মদত করো সর্বত্র যদি সর্বত্র মানে হইতো তাহলে মানুষের প্রকৃতি কোন দিকে যেত আল্লাহ গো তুমি উদ্ধার করো দেখেছেন কাউকে এরকম করতে কাউকে দেখবেন না এটা প্রকৃতি নয় আহাত কেউ বলেনি শিখায়নি এ কথা মা বাপকে শিখাইতে হয়নি যে তোর আল্লাহ উপরে আছে হ্যাঁ কোন ও শিখেনি এমনিতে ওর প্রকৃতিতে শিখে নিয়েছে এটা তার প্রকৃতি থেকে পেয়ে গেছে নেচার থেকে পেয়ে গেছে যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন চতুর্থ সংশয় নিরসন হচ্ছে আল অজুর রাবে আন্না হাজা খেলাফ মা আখবর কিতাবি মিন আন্না সুবাহ আর যেটা এখানে বলেছেন যে আল্লাহ রব্বুল্লাহ প্রথম লাইনে বলেছেন যে আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত কি বিশ্বাস করা যা আল্লাহ কোরআনে কিনে বলেছেন বিশ্বাস করা যা রসুল্লাহ সাল্লাম আল্লাহ সম্পর্কে বলেছেন তো কোরআনে মহাদিসে কি বলা হয়েছে কোরআনে মহাদিসে কোথাও আছে যে আল্লাহ সৃষ্টির মধ্যে একাকারে আছেন আছে না কোথাও নেই কি যে আল্লাহ রবুল আলমিন তার আরসে রয়েছেন আলিউন আলা খালকে তার সৃষ্টির ওপরে রয়েছেন ওয়াহমা আহম এবং তিনি তাদের সাথে রয়েছেন যেখানে তারা থাকুক না কেন আল মোতাওয়াত মিনা নসু হুয়া কাকে বলে যে শব্দের ব্যবহার হয়েছে মানে এত বর্ণনা করেছেন এই বিষয়টি যে সাধারণত বেশি সংখ্যক লোক বর্ণনা করলে এটা মিথ্যা হওয়া অসম্ভব সর্বনিম্ন চারজন কোন ক্ষেত্রে একটা কথা যদি আপনাদের সামনে কেউ নিয়ে আসে একজন সন্দেহ হইতে পারে যে কি জানি খবরটা যে কতটা সত্য না সত্য দুইজন আর একটু বিশ্বাসটা এগিয়ে আসলো তিনজন আরো বিশ্বাস দৃঢ় হইতে লাগলো কিন্তু তারপরেও হতে পারে কোনো ভুল তিনজনের ভুল হইতে পারে চারজন বলছে আরে চার চারজন একই কথা বলছে তাহলে ঘটনা সত্য সেটা যদি পঞ্চাশ জন একশো জন বলে হাজার হাজার সাহাবাহিক বলে বিশ্বাস করবেন না এটাকে মতামতের এই বিষয়গুলির ক্ষেত্রে যেই বিশ্বাস রাখা এতে কাদ রাখা ফরজ যে এতে কাদ রাখা ফরজ ও মানা কৌনিহি ও ফিসামায় আল্লাহ যে আকাশে রয়েছেন ফিসামা এর মানে কি ফিসা মানে আকাশের ভিতরে না ফিসা মানে আলাস আকাশের ওপরে ও আদিল্লা তো লেখা এর দলিল বাকি এসবের দলিল বাকি বলছেন অকুল্ল হাজ আল কালাম মান আল্লাহ শেখুল ইসলাম রহমাল্লাহ বলছেন যে এই সমস্ত কথাগুলি যেগুলি আল্লাহ রবুল্লাহ আলমিন বর্ণনা করেছেন কোরআনে কেরিমে কি বিষয়টি হচ্ছে আল্লাহর আরশে সমুন্নত হওয়া মিন আন্নাহ ফৌকাল আরশে আল্লাহ কোথায় তার আরশের ওপরে ও আন্নাহ মানা আর আল্লাহ তার সাথে সাথে আমাদের সাথেও আছে যেমন সুরাহাদ চারে এই যে দুটি কথা এই দুটো কথা দুটো কি হাকিকত নেব না একটা হাকিকত আর একটা মাজাজ মাজাজ মানে রূপক অর্থে হাকিকত মানে আসল অর্থ যেটা আসল তার মর্ম আর মাজাজ মানে যেটা রূপক অর্থ মানে আসল আসলে আল্লাহ আরো সে নেই হ্যাঁ কিন্তু অন্য রূপক অর্থ হ্যাঁ রূপক অর্থ না বা আল্লাহ আমাদের সাথে নেই রূপক অর্থে বলা হয়েছে না রূপক অর্থ না এটা এটাকে রূপক অর্থ বলে না এটাও আসল অর্থে রয়েছে এটাও আসল অর্থ রয়েছে কিন্তু আসল অর্থ মানে এই নাই আগেই বলেছে আসল অর্থে মা মানে এই নয় যে আল্লাহ স্থানের দিক থেকে একাকার হয়ে রয়েছেন বা আমাদের পাশেই রয়েছেন একবারে ঘিসে রয়েছেন বা আমাদের মধ্যে একাকার হয়ে ঘুলে মিলে আছেন এরকম নয় অর্থ বলছেন যে ও আন্নাহ মা না তিনি আমাদের সাথেও রয়েছেন হাক্কুন আলা হাকিকাতিহি এটা এই সব হচ্ছে সত্য দুটো বিষয় হচ্ছে সত্য এবং তার আসল অর্থে রয়েছে রূপক অর্থে নয় লাহতাজু এলা তাহারিফিন যার অর্থের বিকৃতির কোনো প্রয়োজন নেই বা অপব্যাখ্যার কোন প্রয়োজন নেই ওয়ালাকিন ইউসানু আনি তবে মিথ্যা ধারণা বা ভ্রান্ত ধারণা থেকে বাঁচিয়ে রাখতে হবে আপনি এই সম্পর্কে ভুল ধারণাই পড়বেন না যেমন ভুল ধারণা কি আল্লাহ কি বলেছেন আমেন তুমান তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন আকাশে রয়েছেন তো এক ভুল ধারণা হচ্ছে যে আল্লাহ আকাশের ভিতরে ফি মানে ভিতরে হয় ফি মানে কি ইন ভিতরে তো আল্লাহ কি আকাশের ভিতরে রয়েছেন না আকাশের ভিতরে না বলছে যেমন আন্না জাহিরা কৌলিহি আল্লাহর বাহ্যিক উক্তি হচ্ছে ফিসামায় সুরায় মুলকের আয়াত নম্বর সতেরো এর মানে এই নয় যে আকাশ বহন করে আছে আর আকাশ তাকে ছাদ করে আছে এটা নয় অর্থাৎ আল্লাহ আকাশে রয়েছেন মানে প্রথম আকাশ বা দ্বিতীয় আকাশের ওপরে আকাশ আল্লাহকে কি করে আছে বহন করে আছে আর আর আকাশ আল্লাহকে ছাদ করে বা ছায়া করে আছে এ অর্থ নেবেন এটা হচ্ছে জানে কাজে ভ্রান্ত ধারণা এটা হচ্ছে কি ভ্রান্ত এই ধারণা যেন আপনার না হয় এই আয়াতগুলি বুঝতে গিয়ে বলছেন যে এই ক্ষেত্রে ভুল ধারণা এরকম না হয় যে আন্নাসামা তকিল্লহু আও তজিল্লহু যে আকাশ তাকে বহন করে আছে তকিল্ল মানে তাহমিল বহন করে আছে আও তজিল্লহু অথবা তাকে আকাশ ছায়া করে আছে আকাশ ঢেকে আছে ওয়াহাদা বা তেলুন বে ইজমাই আহলিল ইলম ইমান এই অর্থ যদি না হয় যে আল্লাহর ওপরে আকাশ আছে অথবা আল্লাহ কে আকাশ বহন করে আছে এইরকম যদি অর্থ না হয় তো এটা সমস্ত অলমায় কেরাম এবং মমিনদের ইজমার খেলাফ বাতিল মমিনদের ইজমা এটি বাতিল অর্থ এখন বলতে চাইছেন যে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে আপনার ধারণা কি যে আল্লাহ কি আপনাদের মতো হ্যাঁ আসমান জমিনের মতো হ্যাঁ যে আসমান জমিন আল্লাহকে ঘিরে থাকবে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিনের আসমান জমিন বিশাল আসমান জমিন রয়েছে যে সম্পর্কে অনুমান আছে হ্যাঁ তাই না আসমান জমিনের চাইতে বড় হচ্ছে আল্লাহ আরস তারপরে আল্লাহ কুরসি হ্যাঁ চিন্তা করেন কোরআন করিমের সুরে বাকার আয়াতুল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি একটা অংশ ওয়াসিয়া আল্লাহর কুরসি আল্লাহর কুরসি আকাশ সমূহ এবং জমিনকে ঘিরে আছে পরিব্যাপ্ত কি বোঝায় স্পষ্ট আয়াতুল কুরসি কি বোঝায় আর এই আয়াতের নাম আয়াতুল কুরসি এই জন্য আয়াতুল কুরসি আয়াতে কুরসির আল্লাহর কুরসির কথা উল্লিখিত হয়েছে আসমান যত আসমান সাত আসমান সাত জমিন সবগুলিকে ঘিরে আছে কি আল্লাহর কুরসি হ্যাঁ আর আল্লাহর কুরসির ওপর আল্লাহ রবুল আলম আল্লাহর আরস কুরসির ওপর আল্লাহ রবুল আলম ওয়াহুয়াল্লাজি তারপরে ওয়াহুয়াল্লাজি ইমসেকুসামাওয়াতিওয়াল আর্দ আন্তাজুল্লাহ আল্লাহকে বলবেন যে আল্লাহ আকাশের আকাশে মানে আকাশের ভিতরে তো আর একটা আয়াত আছে যে আসমান জমিন ধ্বংস হওয়া থেকে ধরে আছেন কে হ্যাঁ ধারণ করে আছেন কে রক্ষা করে আছেন কে নিয়ন্ত্রণকারী কে আল্লাহ বলছেন ওহু আল্লাহ আল্লাহ সেই সত্তা ধরে রয়েছেন যাতে করে ধ্বংস না হয়ে যায় যাতে করে না পড়ে আসমান জমিন কে ধরে আছে হ্যাঁ নিয়ন্ত্রণকারী কে আল্লাহ কিন্তু সুফি পীরদের আকিদা যে আল্লাহর গোস কুতুবরা হ্যাঁ জমিনকে ধরে থাকে যখন আল্লাহ আল্লাহর গজব নিয়ে আসে ধ্বংস করতে চায় পাপের কারণে তখন কুতুবরা আল্লাহর কুতুবরা কি করে জমিনকে ধরে নেয় যে আল্লাহ তোকে ভাঙতে দেবো না ধ্বংস করতে দেবো না কুফরি আকিদা কিন্তু বড় সিরকি আঁকি আকিদা আল্লাহ এই কুতুবদের কাছে অপারক হয়ে যায় অথচ পুরানে কেরিমে এই এই মর্মে আয়াতটি কয়েক জায়গায় আছে তার মধ্যে সুরাজ জিনেও রয়েছে আল্লাহকে জমিনে আমরা অপারও করতে পারবো না কোন শক্তি আল্লাহকে অক্ষম অপারক করতে পারবে না যে সারা দুনিয়ার সমস্ত শক্তি জিনিসের বিদাতিদের গজ কুতুব সবকিছু একদিকে সবকিছু একদিকে তাহলে আল্লাহ সর্বশক্তিমান কি করে থাকলো কোরআনে পড়ছেন যে আল্লাহ করলে সেই কাদির তিনি সর্বশক্তিমান আবার কুতুবরা ধরে নিল তখন আর ধ্বংস করতে পারলো না কিসা আছে না নেই ওদের কিতাবে হ্যাঁ সামদেশে গান বাজনা চলছিল কিসা তো জানেনি মনে হয় আপনারা হ্যাঁ হকানি দ্বীপীদের কিতাবে আছে সামদেশে গান বাজনা চলছিল আর তখন আল্লাহ ওই সামদেশকে ধ্বংস করে দিবে সামদেশ কি করবে ধ্বংস করে দিবে তখন ভারত বাংলাদেশ থেকে আল্লাহর কুতুব বেরিয়ে গেছে ছুটে যাচ্ছে একবারে দ্রুত ছুটে যাচ্ছে হ্যাঁ তার মরিদরা বলছে যে হজরত কোথায় যাচ্ছে হজরত কোথায় আরে সামদেশ আল্লাহর গজবে ধ্বংস হয়ে তাড়াতাড়ি আমি যাই ধরতে হবে না হলে তো ধ্বংস হয়ে যাবে এসে আল্লাহর কুতুবে সাম দেশের জমিনকে এমন ভাবে ধরলো আল্লাহর পালো না কোরআন বলছে আসমান জমিনে কোনো কিছুই আল্লাহকে অপারব করতে পারে না হারাইতে পারে না আর এখানে হারিয়ে দিল জি হ্যাঁ। তাহলে পীর আর মরিদের ধর্ম কি শিখিয়েছে আর আজকাল এক শ্রেণীর গুমরা লোকেরা ইসলামের পোশাক পরে আর তাদেরকে আলেম মনে করা হচ্ছে হ্যাঁ তারা বলছে যে আমরা সব পীরের বিরোধী নয় আমরা হকানি পীর মানি আমরা শুধু ভণ্ড পীরের বিরোধী আর ভারত বাংলাদেশ পাকিস্তানে ভণ্ড পীর আর হকানি পীরের পার্থক্য আকিদার কোন পার্থক্য না আকিদার তো সব এই আকিদারই সব হ্যাঁ একই ক্ষেতের ফসল কথা বোঝা গেছে শুধু পার্থক্য কিসে আছে হ্যাঁ অশ্লীলতাই পার্থক্য আছে যারা মহিলাদেরকে নিয়ে কি করে নির্জনে কিছু করে হ্যাঁ চিনিমিনি খেলা করে ইজ্জত নিয়ে ওরা তো ভণ্ডপীর বলা হয় আর যারা মহিলাদের কাজতে দেয় না এই মহিলাদেরকে মুড়িদ বানায় কিন্তু ওই গামছা পাগড়ি ধরিয়ে হ্যাঁ কিন্তু মহিলাদের সাথে নির্জনতা অবলম্বন করে না তো হকানি পীর হয়ে যায় আর বাকি সিরকি কুফুরি আকিদা আর আল্লাহ করতে পারলো না আল্লাহর কুতুব ধরে নিল এই আকিদা সবার এই আকিদা হচ্ছে সবার যেটা কোরআন এবং হাদিসের পুরো উল্টো দিকে আকিদা তারপরে তারা হকানি ই আবার কোন হক আল্লাহ জানেন কোরআন কোরআন হাদিসের হক নয় আর ইসলামের হ্যাঁ, আল্লাহ নাজিল করা হক না অন্য কোন হক এটা সুরা সাতের আট নম্বর একচল্লিশ ছিল যে আল্লাহ আকাশ এবং জমিনকে ধরে রাখেন ধ্বংস হওয়া থেকে সুরা হজের আট নম্বর পঁয়ষট্টিতে রয়েছে আল্লাহ আকাশকে ধরে রয়েছেন ধারণ করে রয়েছেন যাতে করে জমিনের ওপর পড়ে না যায় ইল্লা বেইজনিহি তবে তার অনুমতিতে যদি আল্লাহর অনুমতি হয়ে যায় যে ধ্বংস হও তখন ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ধ্বংস হবে জি হ্যাঁ আসমান জমিন সব ধ্বংস হবে না তখন সব একাকার হয়ে যাবে নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে যে আকাশ এবং জমিন তার নির্দেশে দাঁড়িয়ে আছে আকাশ এবং জমিন কার নির্দেশে দাঁড়িয়ে আছে আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে আছে আর আল্লাহ আকাশের ভিতরে বলবেন হ্যাঁ ফিসমা মানে তাহলে ফিসমা নয় ফিসামায়ের দুটি অর্থ করা হয়েছিল একটা হচ্ছে ফি মানে আলা ওপরে ফি মানে আল্লাহ আর আমরাও নিজের ভাষায় তো এরকম বলি বলি না কোথায় আছেন তো বলছে আমি পাঁচ তলায় আছি আপনি উত্তর দিলেন আর আমি উত্তর আমি পাঁচ তলার ওপরে আছি শব্দের দিক থেকে পার্থক্য আছে পাঁচ তলাতে আছি মানে ইন ব্যবহার করলেন ফি ব্যবহার করলেন তাই না আর পাঁচ তালার ওপরে আছি মানে ওপর শব্দ ব্যবহার করলাম করলাম না করলাম না দুটোর অর্থ এক কিনা না দুটো অর্থে পার্থক্য আছে যে পাঁচ তালাতে আছে মানে পাঁচ তালার দেয়ালে ঢুকে আছে বা ছাদে ঢুকে আছে হ্যাঁ না ওপরে আছি তার মানে তালার ওপরে আছে ছাদে আছি আরেকজন হচ্ছে ছাদের ওপরে আছি দুটো কথা পার্থক্য বুঝি আমরা না দুটো একই অর্থে একই অর্থে জি হ্যাঁ তো ফি মানে এখানে আলা একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা করেছিলাম মনে আছে সামা মানে আকাশ নেব না সামা মানে কি হয় যা আমাদের ওপরে উর্ধে তাই হচ্ছে সামা এই জন্য বৃষ্টি বর্ষিত আকর থেকে আকাশ থেকে বলা হয়েছে আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ মেঘমালাই তো কয়েক কিলোমিটার দূরে মাত্র এক কিলোমিটার না অনেক মেঘ মেঘ আছে এক কিলোমিটার নিচে সামান্য একটু উপরে গেলে আছে তো মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে অথচ আল্লাহ বলেছে ওয়ানজালামিনাসমায়ে মান মোবারক বা মান তহুরা আকাশ থেকে তো আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ হয় না আকাশের দিক থেকে ওপর থেকে আকাশ মানে এখানে অপর থেকে জি আমেন তো মানফিস তোমরা কি নির্ভীক হয়ে গেছো যিনি আকাশে রয়েছেন এর অর্থ আকাশের ওপরে রয়েছেন যদি আকাশ মানে আকাশে নেন আসমান সামা মানে আর না হইলে যিনি উপরে রয়েছেন আমেন তো মানফিস মানে যিনি কি রয়েছেন হ্যাঁ ঊর্ধ্বে রয়েছেন অপর রয়েছেন আর সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহ রবুল্লা আলমের রয়েছেন বলছেন শেখ সরিফ ফৌজান হাফেজাহ তালা যে মুসলিমদেরকে যে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন যে এই বিষয়টি বলেছেন যে আল্লাহ কোথায় রয়েছেন ফকাল আর আরো সে রয়েছেন এবং তিনি ওয়াহমান আমাদের সাথে রয়েছেন এর প্রতি ইমান নিয়ে আসা ফরজ যেমন ভাবে আল্লাহ বলেছেন ওয়ালাইজু এর অপব্যাখ্যা করা যায় নয় ওয়াসারফুহান জাহরি আসল অর্থ থেকে অন্য অর্থ তাতে দেওয়া অপব্যাখ্যা করা সেটাও জায়েজ নয় কামাইয়া যেমন জাহামিয়া মোতাজেলা এবং তাদের অনুসারীরা যারা এসব অর্থগুলি করেছে তাদের ধারণা যে হাকিকাতান এটা আসল অর্থ নয় যে আল্লাহ আরসে রয়েছে এটা আসল অর্থে নয় বরং ইন্নামা হুয়া মাজাজুন এটা হচ্ছে রূপক অর্থে আল্লাহ আরসে রয়েছেন মানে আল্লাহ আরস আরস আর ক্ষমতা মালিক হয়েছেন হ্যাঁ? আরসের অধিপতি হয়েছে এই জন্য এই অর্থটা তিনি আরসের অধিপতি শুধু তিনি রব্বুল আর্স ঠিক আছে রব্বুল আর্স মানে আরসের অধিপতি এবং তিনি আরসে সমুন্নত সুতরাং তার সমুন্নত হওয়ার করে অপব্যাখ্যা করে কি দিয়ে আল ইস্তিল আলাল মুল্ক যে তিনি মালিক হয়েছেন আরসের কি হয়েছেন মালিক হয়েছেন তাহলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার আগে আরসের মালিক ছিলেন না হ্যাঁ বলেন আসমান জমিন সৃষ্টি করার আগে কি আল্লাহ আরসের মালিক ছিলেন না ওখান আল মা যখন পানির উপর আল্লাহর আরো ছিল তখন কি আল্লাহ আরসের মালিক ছিলেন না সব আল্লাহ আল্লাহর মালিকানার কি কোন আদি অন্ত আছে যে এক সময় তিনি মালিক ছিলেন না আরসের পরে মালিক হয়েছেন যেমন দুনিয়ার কোন রাষ্ট্র নেতা হয় ওইরকম নাকি না কখনো না এই অর্থ ভুল আর তারপরে আরেক দল গুমরা হয়েছে কি যে আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহ হলুল করে আছেন যেটা হচ্ছে হোসেন মানুষের হাল্লাজের কুফরি আঁকি দেয় হ্যাঁ যে আল্লাহ কি আছেন সৃষ্টির মধ্যে কি আছেন হলুল করে আছেন বা ওয়াহাদুল উজুদের আঁকি দেয় যে স্রষ্টার সৃষ্টির অস্তিত্বে কোনো পার্থক্য নেই সবকিছু এক যিনি আল্লাহ তিনি তার সৃষ্টি এটা হচ্ছে ইবিনে আরবির আঁকি আকিদা ওয়াহাদুল উজুদের আর হুসেন মানসুর হাল্লাজের আকিদা হচ্ছে যে আল্লাহ তার খাস খাস বন্দা যারা ফানা হয়ে যায় তাদের মধ্যে কি হয়ে যায় বিলীন হয়ে যাবে আল্লাহর মধ্যে তারা বিলীন হয়ে যায় যার ফলে যে আল্লাহ সেই হুসেন মানসুর হাল্লাজ আনাল হক আমি খোদা আমি আল্লাহ তো বলছেন যে শেখ সালফাজমিনুলো তাদের কিছু কুমার আবার এরকম বলে ইন্না মানা কৌনি মানা তিনি যে আমাদের সাথে আছেন মানে আন্না হালুন ফিকুল্লে মাকানি তিনি সর্বত্র বিরাজমান মা তাকুল হলুল জাহলুলিয়াতুল জাহমিয়া যেমন হলুলি জাহমিয়ারা বলেন আর অন্য অন্যরা তার আল্লাহ উলুয়ান তাদের এই ভ্রান্ত কথা গুমরাহী কথা থেকে আল্লাহ সু উচ্ছি তিনি সুমহান এই ছিল আমাদের আজকের আলোচনা যাতে আমরা যা কিছু জানলাম তা আল্লাহ আবুল্লাহ যেন ভালো করে বুঝার তফিক দান করেন এবং যেইভাবে রসুল্লাহ সাল্লাহাম বিশ্বাস করেছেন তার সাহাবাইকে রামগণ বিশ্বাস করেছেন তাবাইনরা বিশ্বাস করেছেন তাবা তাবাইনরা বিশ্বাস করেছেন ওইভাবে কোরআন সন্ন্যায় বর্ণিত এই আকিদাগুলি বিশ্বাস করার তফিক দান করেন এবং আল্লাহ রব্বুল্লাহ সমস্ত রকমের গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ রবুল্লা আলমিন যেন হেদায়ত দান করে ওই সব অবুজদেরকে যারা বুঝে না বা বুঝার চেষ্টা করে না যার ফলে তারা গুমরা হয়ে রয়েছে সিরকি এবং বিদাতি আকিদায় রয়েছে গুমরাহিতে রয়েছে আল্লাহ তাদের সকলকে হেদায়ত দান করেন আল্লাহ কমি দুনিয়া হাসান হাসান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া